ছোট ছিলাম তখন অবশ্যই সন্ধ্যা হয়ে গেলে মানুষ বাড়িতে আসতো পড়াশোনা করতো খাওয়া দাওয়া করতো তাহলে গল্প করতো বসে বসে কিন্তু আজ আর এই পরিবেশ নেই বসে গল্প আর হয় না সকলে একটা টেলিভিশনের পর্দার সামনে থাকছে আর একের পর এক প্রোগ্রাম পৃথিবীতে আবিষ্কার হয়েছে মানুষের এই সময় অপচয় করার জন্য ইমান অপচয় করার জন্য ইমান নষ্ট করার জন্য এবং মানুষের সময় কাটানোর জন্য ভাই যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এই সময়টাকে যেমন করে হোক উপভোগ করতে চায় যারা জনগণ যারা বস্তুবাদ যারা নাস্তিক তারা আখড়া বিশ্বাস করে না তারা বলে যা দেখি তাই বিশ্বাস করি যা দেখি না তা মানে না কথা তারা আল্লাহকে দেখে না তাই আল্লাহকে মানে না ওরা কেমনকে দেখে না তাই কেমনকে বিশ্বাস করে না যারা এটা বিশ্বাসই করে না তারা আখেরাতের জন্য ভয় করে কি কোনো কাজ ছাড়বে ছাড়া প্রশ্নে আসে না তাই তাদের তারা মনে করে যে দুনিয়াটাই সবকিছু দুনিয়ার মধ্যে মজা করেন সেই কারণে একটা গান তৈরি করেছে আর সেই কারণে সড়ক তৈরি করেছে কেউ বলছে জিন্দগি না মিলে কিন্তু বাড়া মানে দ্বিতীয় বাড়ার জিন্দগি পাওয়া যাবে না আবার কেউ বলছে দুনিয়াটা মস্ত বড় খেয়ে ফুর্তি করো এদের কাছে আমি কিছুই না প্রতি পাহাড়ি দুনিয়া আর আখেরাতের কোন ধ্যান ধারণা কোনো বিশ্বাস নেই কারণ আখেরাতে তারা বিশ্বাস করে না যখন করে না তখন দুনিয়াটাকে যতটুকু সময় আছে যতটুকুই পাচ্ছে সেটাকে কিভাবে উপভোগ করা যায় সে চেষ্টা করছে এবং তাতে লিপ্ত থাকছে কিন্তু আমরা মমিন এবং মুসলিম হিসাবে আমাদের কি এই দুনিয়াটা গুরুত্বপূর্ণ না আখেরাতটা বেশি যদি আখেরাতই বেশি গুরুত্বপূর্ণ হয় তারা অবশ্যই আখেরাতের সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে এবং এই দুনিয়াতে এমন কোন কাজে ব্যক্ত হওয়া যাবে না ব্যস্ত হওয়া যাবে না যে ব্যস্ততা এবং যে বৃত্ততার কারণে আমাদের আখেরা ধ্বংস হয়ে যাবে এগুলো হচ্ছে আখেরা ধ্বংস হওয়ার কিছু কারণ মনে রাখতে হবে আজকাল আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে আমরা যেখানে বসছি সেখানে একটা সমালোচনার আড্ডা শুরু হয়ে গেছে হয়তো একটা কাজের জন্য আপনি দোকানে গেছেন কাজটা করছেন না করছেন সাইড থেকে একটা কথা চলে আসে দেশের সমাজে পার্টি দোলাদলি এত বেশি হয়েছে যে এক অপরের সঙ্গে মিল মিলাপ খালাস শেষ হয়ে ধ্বংস হয়েছে ইসলাম এসেছে মানুষকে একত্রিত করার পর মানুষকে এক করে দিবে সেটা তার যেমন ধর্মের দিক দিয়ে যেমন তার সমাজের বিষয়ে যেমন তার অন্য কোনো বিষয়ে কিন্তু না আর গণতন্ত্রের নামে যে সংস্কার বা যে দেশ পরিচালনা করার নিয়ম পৃথিবীতে আছে সেখানে পার্টি আর দল এত বেশি হয়েছে বা হওয়ার একটা এমন সিস্টেম শুরু করেছে যেখানে এক হয়ে থাকার উপায় নেই বাড়িতে বাড়িতে বাপ এক পার্টি ছেলে আর এক পার্টি বাবা এক পার্টি চাচা এক পার্টি এই যে পার্টি আর ধরাধরি শুরু হয়েছে তাতে কি হল যে আমারটা ভালো আমার পার্টি বেশি ভালো আর নিজেরটা ভালো করার জন্য পরেরটা কি করতে হবে ওয়ার্ডটা তো আর গুণ জায়গা হবে না পরেরটা সমালোচনা করতে হবে তখন যে যে পার্টি ওই পার্টির শুধু গোড়াই বর্ণনা করা আর ওর ভালো দিকগুলো বর্ণনা করা আর উল্টা মানে খালি খারাপ গুলাই বর্ণনা করা এটা আমাদের সমাজের একটা বেদ এবং এই বেদিতে আমরা লিপ্ত হয়ে এমন হয়ে গেছি যে আমাদের কোথা রাস্তায় উঠা বসায় এই পার্টি দল আর এই আলোচনা সমালোচনা করছে আমাদের বোঝা উচিত যে ইসলামকে আমাকে এটা দিয়েছেন পারমিশন এরকম করা এরকম সমালোচনা করা পারমিশন কি দিয়েছে আর এরকম করে আমার লাভ কি হচ্ছে দুনিয়া ও আশীর্বাদের লাভ কি আছে এটা আমাদের বুঝতে হবে আল্লাহ তারা কোরআনে বলছেন ওরা তাকুমা তোমার কাছে যেটা জ্ঞান নেই সেই জ্ঞান সেরকম কথা বলো না যার জ্ঞান নেই যে জ্ঞান নেই এর বাকি কোনো কথা বলো না তারপরে বলছে অবশ্যই চোখ অবশ্যই শ্রবণ কান ওয়াল বাসা এবং এই চোখ দৃষ্টি ওয়াল পা এই অন্তর এই মানুষের দিন এর যা কিছু ঘটছে প্রত্যেক কিছুর সম্পর্কে আল্লাহ আলমিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে তাই যা মনে আছে তাই বলে দিলাম যা মনে আছে তাই অন্য বাড়ির ফটকে দিলাম যা মনে আছে অন্য বাড়িকে গাল দিয়ে দিলাম সব কিছু সম্পর্কে আল্লাহ আলমিন জিজ্ঞাসা করবেন এরপর আমি আয়া সাক্ষী দিচ্ছি উল্টো বলা যাবে সব সব ভালো ভালো খারাপ খারাপ মন্দ মন্দ আর যদি সেটা বলা প্রয়োজন হবে বলতে হবে না দরকার নেই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি আখেরাতের প্রতি বিশ্বাস রাখে ইউমেন বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ওই অমিলা আখে এবং কেমনের প্রতি বিশ্বাস রাখে তাহলে সে ব্যক্তি যেন ভালো কথা বলে অন্য ব্যক্তি তাহলে চুপ থাকাতেই আমাদের কল্যাণ আছে আর আমাদের ভালো কিছু বলাতে কল্যাণ আছে আর বাকি যেগুলো তর্ক বিতর্ক ঝগড়া বিপদ চুমল করে এগুলো তো কোনোদিনই কল্যাণ নেই হাদিস থেকে ইমাম বোকারি এবং মুসলিম বর্ণনা করেছে বন্ধুগণ দিনে অটল থাকার আর একটি উপায় আছে যে আমাদের প্রত্যেক ব্যক্তিকে নিজের নিজের দায়িত্বটা বুঝতে হবে আমরা যে মানুষ এই পৃথিবীতে বসবাস করছি সবাই কি এক ধরনের দায়িত্ব দায়িত্বে আছে না প্রত্যেকের ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে এই দায়িত্বটা আমাদের বুঝতে হবে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার একটা দায়িত্ব আছে ওর আন্ডারে যে সকল মন্ত্রী তাদের একটা দায়িত্ব আছে প্রথম প্রথম মন্ত্রী যদি আমার কোনো শাখা মন্ত্রী থাকে তাহলে ওর দায়িত্ব আছে কিন্তু আমি আপনি একজন সাধারণ মানুষ আমাদের দায়িত্ব কি এটা আমাদের বুঝতে হবে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব কি ওই সরকারটা কিভাবে চলছে না চলছে এর সম্পর্কে কথা বলা বা এর সম্পর্কে মত বিনিময় করা না আমার বড় দায়িত্ব অন্য প্রত্যেক সাধারণ মানুষের একটা দায়িত্ব আর প্রত্যেক প্রত্যেকের দায়িত্বের সম্পর্কে আল্লাহ আমরা জিজ্ঞাসা করবেন আল্লাহ রসুল বলছেন কুল্লকম মাসুল কুল্লকম রায় বা কুল্লকম মাসুল না তোমরা প্রত্যেকে রাখাল এবং তোমাদের প্রত্যেকে রাখালত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার দায়িত্বটা কি আমি যদি একজন পিতা হই তার অবশ্যই আমার দায়িত্ব হচ্ছে মেয়ের সন্তান লালন পালন করা যদি একজন বিবাহিত মানুষ হয় তাহলে অবশ্যই তার পোশাক এবং তার পিতা আমাদের যদি থাকে তা তাদের কি করতে হবে একটা দায়িত্ব প্রথমে নিজের একটা দায়িত্ব যে সে কি করছে কি কাজে নিয়োজিত সেই কাজটা সে ঠিক করে করে কি করে না আল্লাহ রাবুল আলমী যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যটা পালন করে কি করে না অতপর যদি সে বাড়ির দায়িত্ব হয় এটা ফ্যামিলির দায়িত্ব হয় এটা গ্রামের দায়িত্ব থাকে একটা দু একটা গ্রামের দায়িত্ব থাকে একটা ইউনিয়নের গ্রামের দায়িত্ব থাকে তখন তাহলে সেই হিসাবে তার উপর দায়িত্ব আসবে এবং সেই হিসাবে তাকে কথা বলতে হবে সেই হিসাবে তাকে চলতে হবে আমার দায়িত্ব এগুলা কিছুই না আর আমি দিন রাত খালে ওগুলাই বলা বলি করছি আর ওগুলা নিয়েই আমি আলোচনা আলোচনা করছি তাহলে নিজ দায়িত্বে যখন মানুষ থাকবে না তখন এদের প্রতি উল্টা পাল্টা করবে অথবা দিন থেকে দূরে ফেলে দূরে চলে যাবে ফেতনায় করতে হবে সমস্যায় জড়িয়ে পড়বে এবং জোড়ার পর হাজার টাকা তার থেকে শুরু হয়ে যাবে বন্ধুরা দিনে অবিচল থাকার আরেকটি উপায় হচ্ছে আল্লাহ রাবুল আলমী যাকে যে রিজিক দিয়েছেন যার জন্য আল্লাহ আব্দুল আলমিন যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন তাতে খুশি তাতে সন্তুষ্ট থাকে মনে রাখবেন পৃথিবীর কোন মানুষ যতই চেষ্টা করুক না কেন রিজিক একটা এমন বিষয় রিজিক একটা এমন বিষয় যে সেটা তার কাছে এসেই যাবে যখন সে পেটে ছিল তখনই তার জন্য নির্ধারণ করা হয়ে গেছে আর সেই রিজিকটা তার কাছে আসবেই মানুষ যদি চেষ্টা করে মাথা ফাটিয়ে দেয় বেশি আনতে পারবে না সে কারণে আল্লাহ আব্দুল্লাহ আলমিন যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা আসবেই কিন্তু একজন মানুষকে যেটা সাধারণ চেষ্টা করা সেটা করতে হবে এবং যা কিছু আসছে যা কিছু হচ্ছে তাতে সন্তুষ্ট থাকবে যদি কোন মানুষ তার রুজি রোজগারে সন্তুষ্ট না হয় আর সবসময় হাই নাই খাই খাই করে যা আছে তাতে সন্তুষ্ট নয় একজন মানুষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সন্তুষ্ট না সে এক লাখের দরকার এক লাখ হলো দুই লাখের দরকার দুই লাখ হলো চার লাখের দরকার যদি এরকম করে সে কোনদিন শান্তি পাবে না আর শান্তিতে দুনিয়াতে বসবাস করবে সব সময় তার টেনশন থাকবে কিন্তু যতটুকু হচ্ছে ততটুকুর মাধ্যমে কোনোরকম করে তার যদি জীবনযাপন করার নিয়ম করে নেয় সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে মানুষ সুখে থাকতে আপনার দিয়ে মানুষরা কিভাবে জীবনযাপন করছে দেখো তোমার যারা উঁচু শ্রেণীর মানুষ তাদের দিকে দেখো না নদীর যদি কার উপরে দেখতে যান তাহলে একের পরে এক আছে কারো কাছে দুই ঘোড়া বাড়ি আছে দুই রুমওয়ালা কারো কাছে দুই তলা বাড়ি আছে কারো দুই তলা আছে তো কারো পাঁচতলা আছে কারো পাঁচতলা আছে তো কারো দশতলা আছে কারো বিশতলা আছে কারো একশো তলা আছে আপনি কাজটা দেখাবেন আর কতগুলো আপনার জীবনে আশা পূরণ করতে পারবেন তারা জানে কি আপনার কাছে এক লাখ টাকা আছে উপরের দিকে টানালে ও উপরে দশ লাখ ওই দশ লাখের পিছনে ছুটতে লাগবে ওর কাছে দশ লাখ আছে ওর কাছে পঞ্চাশ লাখ ওটার জন্য ছুটতে লাগবে ওর কাছে পঞ্চাশ লাখ তার কাছে কোটি ওর পিছনে ছুটতে লাগবে তাহলে জীবনে কখনো শান্তি পাবেন না আর এই সকল কিছু আশা পূরণ করাও যায় না সেই কারণে যতখানি আপনার চেষ্টা এবং সুপথের মাধ্যমে ভালো ইনকামের মাধ্যমে যতটা আসছে কতটুকু উপর শান্তি থাকেন এবং আপনার চাইতে নিম্ন পর্যায়ের মানুষের দিকে তাকান তাদের অবস্থার দিকে তাকান এবং খেয়াল করেন ইনশাআল্লাহ আপনি শান্তিতে থাকবেন ভালোভাবে থাকবেন আপনার দিনের উপর অভিচল থাকতে কোনো অসুবিধা হবে না দিনের উপর অভিচল থাকার আরেকটি নিয়ম হচ্ছে বা আরেকটি উপায় হচ্ছে যে যেটুকু সময় দুনিয়াতে পাচ্ছেন ওটার শব্দ ব্যবহার করেন সব ব্যবহার করেন মানুষ পৃথিবীতে অনেক কিছু জানতে পারে কিন্তু এটা কেউই জানে না যে তার জীবনটা কখন শেষ এটা কেউ জানে সেটা এক মিনিট আসে না এক ঘন্টা আসে না একদিন আসে না এক মাস না এক বছর কেউ জানে যতটুকু সময় আছে কতটুকু সময় কাজে লাগান সেটা ভালো কাজে লাগান সেটা দিনের কাজে লাগান সেটা দুনিয়ার হারাল কাজে লাগান তাহলে একজন মানুষ এই সময় থেকে এবং তার যা কিছু প্রয়োজন আছে সেটা মেটাতে সে কামিয়াব হতে পারে এবং শান্তিতে থাকতে পারে কিন্তু সময় আসে করব করব করে কাজ করছে না করব ধর্ম ধর্ম করে নারাজ হচ্ছে না এরকম যদি হয় তাহলে সেই মানুষের মাধ্যমে ভালো কিছু হওয়ার আশা করা যায় না বন্ধুগণ আমরা যে অবিচল হওয়া প্রায় অবিচল হওয়ার যে দশটি পয়েন্ট ছিল আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি লাস্ট পয়েন্টটি হচ্ছে দিনের দিনের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে চান গ্রহণ রাখতে চান তাহলে আপনাকে মৃত্যুর স্মরণ মনে রাখতে হবে প্রত্যেক মানুষের মরণ নির্ধারিত যে কোনো জায়গায় থাক না কেন ওরাও কুন্তা তুই গুরুজি বুরুজি গেলা যদি লোহা দিয়ে সীসা দিয়ে যদি কোনো একটা ঘর নির্মাণ করা হয় তার উপরও যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয় সেখানেও তার মৃত্যু আসবেই কেউ রক্ষা করতে সে কারণে পৃথিবীর যত নবী এবং রাসুল এসেছেন যারা বান্দাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা সবচেয়ে সবচেয়ে যারা ভালো বান্দা আল্লাহ আলমের কাছে তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের বুঝে তাই আমাদের বুঝিতে এই কথা যদি কোনো মানুষ স্মরণে রাখতে পারে তাহলে তাকে সহি পথে ইসলামের সহি রাস্তার উপরে অটল থাকতে তাকে সহায়ক হতে পারে আর যদি এটা ভুলে যায় তাহলে ভাই থেকে সবকিছু হওয়া সম্ভব তার কাছে তার কাছ থেকে সবকিছু মুক্ত হওয়া সম্ভব যতক্ষণে মৃত্যুর কথা মনে না আসবে ততক্ষণ পর্যন্ত অন্তরে ভয় আসবে না যতক্ষণ পর্যন্ত আখড়াতের কথা মনে না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করতে আগ্রহী হয় না সে কারণে মৃত্যুর স্বভাব খুব বড় জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কোমরের জিয়ারত করো এমনি নাহাইত কোরআন জিয়ারতের কবরে ফাজুর না আমি তোমাদেরকে কবরের জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো তারপর বলছেন কারণ এই কবরের যারা তোমাদেরকে আখেরাতকে স্মরণ করিয়েছে ভাই আপনারা অনেকে দেখছেন কত ভাই বিদেশে কাজ করতে আসেন বাড়ি থেকে এসছে মাত্র এক সপ্তাহ হয়নি অ্যাক্সিডেন্ট মারা গেছে বাড়িতে যাওয়ার জন্য বেডিং পত্র রেডি করে নিয়েছে বেঁধে নিয়েছে আপনারা আরো ভালো জানেন একবার দুবার আগে মানুষ বেডিং পত্র মারে বাড়িতে যাওয়ার যে একটা মানে আনন্দ একটা ইচ্ছা বেডিং বাঁধায় থাকছে কিন্তু মানুষ যেতে পারছে না তার লাশটা মরে ঘটা মরে ঘটা বাড়িতে যাচ্ছে এগুলো ঘটনা আমরা দেখি না একটা ভালো স্বাস্থ্য শরীর বলা লোক কাজকর্ম করতে করতে হঠাৎ একটু করে বেড়াইছে চলে এই জিনিসগুলো থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার এই জীবনটা যেটা আছে আমার কাছে সুস্বাস্থ্য যেটা আছে এটা আমার জন্য রহমতের এটা আমার উপর একটি দয়া কখন কি হবে এটা বলা যাবে যদি কোনো মানুষের মৃত্যু স্মরণ না করতে পারে না করে তাহলে তার মাধ্যমে খারাপ কাজ হতে পারে কিন্তু যে এটা স্মরণে রাখে তার মাধ্যমে খারাপ কাজ কম হয় কিংবা হয় না আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সকল ভাইদেরকে দিনের উপর অটল থাকা দৌড়ি দান করেন মনে রাখবেন দিনের উপর অটল থাকলে কিছু লাভ আছে কিছু সুন্দর লাভ আছে সেই সকল লাভের মধ্যে একটি হচ্ছে অন্তরে প্রশান্তি থাকে যে আমি আল্লাহ আলমের এই দিন ইসলামকে জেনেছি এটাকে বুঝেছি এবং তার উপর অটল থেকেছি এই জন্য আপনার মধ্যে একটা সাহস আছে অবশ্যই আমি ভালো হয়ে আছি দুনিয়াতে আখড়া তো আল্লাহ আলমিন আমার জন্য কি করবেন অবশ্যই ভালো করবেন এই সাহস ও এই শান্তি আপনার অন্তরে বিরাজ করবে কিন্তু যারা দিনে অটল নেই তাদের অন্তরে শান্তি থাকবে না এবং তাদের অন্তরে সবসময় ভয় দিতে ভয়ে আপনারা শুনেননি গত বছর এক নাস্তিক পাওয়া গেল দেশে বড় মরার সময় আমাকে দুনিয়া ছেড়ে যেতে খুব ভয় লাগছে আরে বাবা তুমি আগ্রহ বিশ্বাস করো না তো দুনিয়া ছাড়তে ভয় লাগে তার মানে যে যারা আখড়াকে বিশ্বাস করে না তাদের অন্তরে অবশ্যই একটা ভয় ভীতি কাজ করে শান্তিতে থাকে না মরার সময় শান্তি নেই যে ব্যক্তি এই দিনের উপর অটল থাকবে তার অন্তরে শান্তি থাকবে সব সময় আর মনে রাখবেন মৃত্যুর সময় আল্লাহ আপনার আলমী ফেরেস্তা পাঠিয়ে দিবেন সুসংবাদ দেওয়ার জন্য তোমার জন্য সুসংবাদ আছে চিন্তা করো না দুনিয়া সামনে অসুবিধা নেই তাদের উপর অবতরণ করেন এবং বলেন আল্লাহ তাকাতু তোমরা কোন ভয় করো না তোমাদের ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ দাও যা ওয়ারা তার অঙ্গীকার তোমাদেরকে ইতিপূর্বে করা হয়েছে সুরা উসরাতের বলেছেন যখন কোন মোমেন ব্যক্তির মৃত্যু হয় মৃত্যুর সময় উন্নতি হয় তখন রহমতের যে যান প্রবেশ করতে আসে সে তো আসে কিন্তু রহমতের ফেরস্তা এসে তাকে সুসংবাদ দেন আর অনেকে বলেছেন যেদিন কবর থেকে বের হবে কে আমাদের দিনে সেদিন তাকে ওই সময় সুসংবাদ দেওয়া হবে সেটা যে কোনো সময় হোক না কেন যারা দিনের উপর অটল থাকে তাদের জন্য সুসংবাদ আসে ওই মানুষের ভয় হয় না ওই মানুষের মরণের সময় চিন্তা হয় না কিন্তু যাদের কাছে সুসংবাদ নেই দুঃসংবাদ আছে তাদের চিন্তা হয় দুনিয়াটা ছাড়তে আমাকে খুব খারাপ লাগছে হ্যাঁ বেটা আখেরাতকে বিশ্বাস করো না দুনিয়া ছাড়তে খারাপ লাগে মানে তুমি মুনাফিকি করেছো দুনিয়ার মানুষের সাথে বলেছো যে না আখেরাত নাই আর অন্তরে আমার বিশ্বাসটা আছে সেই জন্য বিচক্ষণ বলা আমাকে বলেন যে করে ডুবে আছে নাস্তিক আছে এরা সবাই অন্তরে আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে একটু ওরা কিন্তু মুখে মুখে খালি অহংকার করে যে কথা বলছিলাম ভাই যে যদি মানুষ দিনের উপর অটল থাকে তাহলে তার অন্তরে শান্তি থাকে তার ভয়ভীতি কম থাকে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে নেয় আর দুনিয়াতে মানুষের ভালোবাসা এখনো পৃথিবীর সমাজ যদি খারাপ হোক না কেন একজন ভালো ভদ্র মানুষকে অবশ্যই মানুষ কি করে স্নেহ করে ভালোবাসে এরকম নয় যে গ্রামের সকল মানুষ গুন্ডা মামলা একটা ভালোবাসে আর যে মানুষ পাঁচ রক্তের নামাজি আলেন মসজিদে যাতায়াত করে আলেন হোক বা না হোক সে মানুষকে গ্রামের মানুষ ভালোবাসে এরকম পরিস্থিতি এখন আসে যে গ্রামের গুন্ডা মামলা কি ভালোবাসে তাহলে কোন সব মানুষকে ভালো বাসে না ওদেরকে যারা ভালোবাসে কোনো কারণে ভালোবাসে এটা মনে রাখবেন যতদিন ধরে ক্ষমতায় থাকবে ততদিন ধরে ভালো ভালোবাসা যাবে আর ওটা তো মানুষ গ্রামের কথা কি বলছেন বেটারা যদি মন্ত্রী হচ্ছে কতগুলো গাড়ি পুলিশ তুলে যাবে আইন লাগিয়ে দিচ্ছে আর যদি ভোটে হেরে যাচ্ছে কি হচ্ছে খাড়াই দেখছ সাথে সবগুলো চলে যাচ্ছে ওখান থেকে এগুলো হচ্ছে যে ওদের মান সম্মান যে দেওয়া হচ্ছে কারণে ক্ষমতাটা আছে সেই কিন্তু একজন মমিন মোত্তাকি মানুষ যদি এর উপর অটল থাকে এর মান সম্মান এবং এর আদর এটা আল্লাহর পক্ষ থেকে সবার মাঝে বিস্তার লাভ করে সবাই তাকে ভালোবাসে যদিও হয়তো বড় বড় পদে থাকে দেখা না যায় কিন্তু সে আদর শেষ নেওয়া থাকে দিনে অটল থাকলে সকল কিছু লাভ ও ফায়দা আছে আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি আমি খুবই সংক্ষিপ্ত আকারে দিনের উপর অভিযোগ অটল থাকার যে উপায়গুলি বললাম তার শিরোনামগুলি আরেকবার করে দিই এক নম্বর অভিযোগ থাকার প্রথম উপায় হচ্ছে আল্লাহ আব্দুল আলমের কাছে অভিযোগ থাকা অটল থাকার জন্য দোয়া করা দ্বিতীয় নম্বর হচ্ছে এই দিন যার উপর অটল থাকার চেষ্টা করব সেই দিনের সম্পর্কে যেন আমরা অবশ্যই জ্ঞান অর্জন করি এবং এই দিনকে জানি আমাদের রবকে জানি এবং আমাদের রবের ইবাদত করতে জানি অর্থাৎ জ্ঞান অর্জন করি এটা অটল থাকার দ্বিতীয় উপায় তৃতীয় উপায় হচ্ছে তোবা ও ইস্তেফার করা মানুষ দিনের উপর অটল থাকতে চায় কত বর্ষে হারাম এবং গুণার কাজ লিপ্ত থাকে তাহলে সে অটল থাকতে পারে না সে কারণে তোবা ও ইস্তেফার অটল থাকার একটি উপায় চতুর্থ উপায় হচ্ছে পাঁচ অক্টের নামাজ জামাতের সাথে আদায় করা কারণ পাঁচ অক্টের নামাজ আদায় করলে মানুষ এমনিতেই গুণা এবং নোংরা কাজ থেকে দূরে থাকে নামাজে তাকে দূরে রাখতে সব সাহায্য করে সহযোগিতা করে পঞ্চম নম্বর উপায় হচ্ছে সৎসঙ্গী গ্রহণ করা সৎসঙ্গী এবং অসৎসঙ্গী এটা মানুষের জীবনের একটা বড় চাওয়া পাওয়া যদি এখানে তার সাঙ্গ পাঙ্গ যদি খারাপ হয়ে যায় তাহলে সে সাধারণত খারাপ হয়ে যায় সেজন্য পঞ্চম নম্বর উপায় হচ্ছে সৎসঙ্গী গ্রহণ করা সব বন্ধু গ্রহণ করা ষষ্ঠ নম্বর উপায় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ এবং হারাম কাজ থেকে বিরত রাখা মন্দ কাজ থেকে বিরত রাখা সপ্তম নম্বর উপায় হচ্ছে নিজের নিজের দায়িত্ব জানা নিজের নিজের দায়িত্ব বোঝার পর সেই অনুযায়ী জীবনযাপন করা সেই অনুযায়ী মানুষের কাছে কথা বলা সেই অনুযায়ী নিজের জীবনযাপন করা হচ্ছে সপ্তম নম্বর উপায় অষ্টম নম্বর উপায় হচ্ছে আল্লাহ আব্দুল্লাহ আলমী যাকে যতখানি রিজিক দিচ্ছেন যাকে যতখানি রিজিক রুজি রোজগারের ক্ষমতা দিয়েছেন সে যেন ততটুকিতে সন্তুষ্ট থাকে কখনো যেন বড়দের দিকে তাকিয়ে নিজের মনটাকে খারাপ না করে বরং নিজের চাইতে ছোট নিম্ন পর্যায়ের মানুষকে দেখে এবং দেখলে দেখলে দেখলে সে তার মধ্যে শান্তি আসবে এবং সে মানুষ দিনের প্রতি অভিযোগ থাকতে থাকে এটা সহযোগিতা করবে আর নবম নম্বর উপায় হচ্ছে যে আল্লাহ আল্লাহ আমি যে সময় যে আমাদেরকে দিয়েছেন সেই সময় যেন আমরা সব ব্যবহার করি তাকে যেন আমরা সঠিক পথে ব্যয় করি আর দশম নম্বর হচ্ছে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা কারণ মৃত্যুর স্মরণ যদি মানুষ স্মরণ করে না থাকে তাহলে তার দ্বারাই যাই মন তাই হতে পারে মৃত্যুর স্মরণ থাকলে সে ওসব কাজ থেকে দূরে থাকতে পারে এই উপায় উপকরণগুলি যদি গ্রহণ করে নিজের উপর অটল থাকতে পারেন তাহলে এর বিশেষ কয়েকটি নামের মধ্যে হচ্ছে যে আপনার অন্তর প্রশান্তিতে থাকবে আপনি নির্ভয়ে পৃথিবীতে বসবাস করবেন শান্তিতে বসবাস করবেন আপনার ভালোবাসা আপনাকে আপনি পাবেন আপনাকে সমাজে আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো লাগবে এবং সবচাইতে বড় উপায় হল সবচাইতে বড় সুসংবাদ হল এরকম ব্যক্তির জন্য যে মৃত্যুর পূর্বে আল্লাহ আলমিন তাকে এই পৃথিবীতে ফেরস্তার মাধ্যমে সুসংবাদ দিয়ে দিলেন যেই কামনা আমরা সকলে করি আল্লাহ রাবুল্লাহ আমাদের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে মৃত্যুর পূর্বে তোমার এই সুসংবাদ পাওয়ার প্রফিক দান এবং আমাদেরকে দিনে অবিচল অটল থাকা তুমি আমাদেরকে তহবিল দাও আর আমাদের মধ্যে যে সকল সমস্যা ও ঝামেলা আর যেগুলো গোলমাল হয়ে থাকে সেগুলো থেকে নোংরা জিনিস থেকে দূরে থাকা তৌফিক দান করো আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু